আবু হুরাইরা রদাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নাবিগণের মধ্যে কোনো এক নাবি একটি গাছের নিচে অবতরণ করেন অতপর তাকে একটি পিঁপড়া কামড় দেয় তিনি তার আসবাবপত্রের ব্যাপারে আদেশ দেন এগুলো গাছের নিচ থেকে সরিয়ে ফেলা হয় অতপর তিনি নির্দেশ দিলে পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো তখন আল্লাহ তার প্রতি ওয়াহি নাজিল করলেন তুমি একটিমাত্র পিঁপড়াকে শাস্তি দিলে না কেন